তেমনি তার সাথী সঙ্গী সাহাবাই কেরাম তার সহচরগণ তারা সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আম্বিয়া রসুলগণের পরে তারা সবচাইতে শ্রেষ্ঠ ওলি আল্লাহ ফাকরবুল্লা আলমিনের প্রিয় বান্দা আম্বিয়া রসুলগণের পরে আল্লাহ ফাকরবুল আলমিন যেসব সাহাবাই কেরামদের প্রশংসা করেছেন রসুল্লাহ সাল্লাম এর সাথী সঙ্গীদের কোরআনী কেরিমের একটি আয়াতের নেয় অনেকগুলি আয়তে বিভিন্ন ভাষায় আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন তাদের ভালো গুণগুলি তুলে ধরেছেন তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তাদের একজন শিরোমণি হচ্ছেন আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তার জীবনী সম্পর্কে সংক্ষেপে আজকে আপনাদের সামনে কিছু কথা পেশ করব আল্লাহ ফকরবর সৈরায় তবর আয়াত নম্বর একশোতে এরশাদ করেছেন ওসাবেকুন আল আউআল আমিন আল মহাজেরিন আওয়াল আনসার যারা প্রথম সারির অগ্রগামী দিন ইসলাম কবুল করার ক্ষেত্রে অগ্রগামী মহাজেরিনদের মধ্য থেকে এবং আনসারদের মধ্য থেকে মহাজেরিন যারা মক্কাতুল মক্কারামাই রসুল্লাহ সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন এবং তারপরে রসুল্লাহামের হিজরতের সাথে আগে অথবা পরে তারা মদিনা মোনামরাই হিজরত করেছেন তারা মহাজেরিন আনসার ওই সব সাহাবাই কেরামগঞ্জ যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহায্য করেছেন মদিনা মোনাগরায় মদিনার অধিবাসী এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহায্য করেছেন আর আনসার নাসর থেকে যার মানে সাহায্য করা আল্লাহ পাক সাহাবাই কেরামদেরকে এই দুই ভাগে ভাগ করে দুটো নাম আল্লাহ পাকে দেয়া আল্লাহ পাক মহাজের নাম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আনসার নাম দিয়েছেন আল্লাহ পাক বিশেষ করে তাদের মধ্যে যারা সাবেকুন আল আউ্বাল প্রথম যুগে অগ্রগামী ছিলেন ইসলাম গ্রহণের ক্ষেত্রে রসুল্লাহ আসাইসালামের প্রতি ইমান নিয়ে আসার ক্ষেত্রে তাদের প্রশংসা করে আল্লাহ পাকের সাদ করছেন রদি আল্লাহ আল্লাহ বেহসান তার সাথে সাথে যারা তাদের অনুসারী যারা অগ্রগামী ইসলামের ক্ষেত্রে তাদের অনুসারী একদল হচ্ছেন সাহাবাই কেরাম যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে হয়তো ইসলাম গ্রহণ করেছেন তাদের ইসলাম গ্রহণ একটু বিলম্বে হয়েছে তাদের কাছে ইসলামের দাওয়াত হয় বিলম্বে পৌঁছেছে অথবা ইসলামের দাওয়াত প্রথম দিকে পৌঁছিলেও তাদের কাছে হক সত্য স্পষ্ট হয়ে উঠেনি আল্লাহ তৌফিক হয়নি যার ফলে তাদের ইসলাম গ্রহণে ইমান নিয়ে আসায় বিলম্ব হয়েছে তারাও তাবে অনসারী লাহুম এই সাবেকিন আউ্বালিনদের যারা অগ্রগামী প্রথম সারির মুসলিম তাদের আর দ্বিতীয় শ্রেণীর এমন হচ্ছেন ওইসব অনসারীরা যারা তাদের পরে এসেছেন তারা তাবেইন হন অথবা তাবা তাবেইন হন আইমাই কেরামদের যুগের লোকেরা হন অথবা কেয়ামত পর্যন্ত যে কোনো মুসলিম নর নারী যারা রসুল্লাহ সাল্লা সাল্লামের নিঃশর্ত অনুসারী এবং সাহাবাই কেরামদের জামাতের অনুসারী তারা সাহাবাই কেরামের যুগে যে ইসলাম ছিল তরতাজা ইসলাম নিছক খালেস নির্ভেজাল ইসলাম যে ইসলাম ছিল রসুল্লাহাম সাহাবাই কেরামদের আমলে সেই ইসলামে কোন রকমের বিকৃতি ঘটায়নি পরিবর্তন ঘটায়নি তাতে কোনো নতুন কথা কাজের ধর্মের নামে সংযোজন ঘটায়নি কোনো কিছুর ঘাটতি করেনি যারা হুবহু ওইভাবে অনুসরণ করেছে যেই পথের ওপর উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবাই কেরামদেরকে ছেড়ে গেছেন আর তাদেরকেই উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ফিরকায় নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল তাদের সম্পর্কে বলেছেন উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তাইফাই মানসুরা সাহায্যপ্রাপ্ত দল তাদের লক্ষণ সম্পর্কে উল্লাহ সাল্লাহ সাল্লামের প্রসিদ্ধ হাদিস মা আনা আলিহে আলিয়ম ও আসহাবি যারা আমি যেই আদর্শের উপর রয়েছি এবং আমার আসহাব আমার সাথী সঙ্গীগণ সাহাবাই কেরামদের দল এই দলটি যে আদর্শের উপর প্রতিষ্ঠিত রয়েছে আর থাকবে এই পথের পথিক যারা হবে এই পথের অনসারী যারা হবে তারাই হচ্ছে তেহাত্তরটি দলের একটি দল যে দলটি নাজাদ প্রাপ্ত দল কুল্লহম ফিন্নারে ইল্লা ওয়াহেদা সমস্ত বাহাত্তরটি দল জাহান নামে যাবে কেউ চিরকাল থাকবে কেউ দীর্ঘকাল থাকবে কেউ কিছু কাল থাকবে এই বাহাত্তরটি দল সবাই যে দীর্ঘকাল জাহান্নামী হবে সমস্যা তা নয় সবাই যে বড় কাফের তা নয় কুপুরি করেছে ইসলাম ভঙ্গ করেছে তা নয় অনেকে বিদাতের শিকার হয়েছে তাদের আসল ইসলাম হয়তো আছে কিন্তু ভুল পথে চলে গেছে যার ফলে রসুল্লাহ সাল্লামের আদর্শ থেকে কেউ অনেক দূরে চলে গেছে কেউ কিছু দূরে চলে গেছে কেউ গুমরা হয়েছে যার ফলে তারা কেউ কিছু কাল জাহান নামে যাবে শাস্তি পাবে কেউ দীর্ঘকাল পাবে আর এমনও হবে যারা পুরোপুরি ইসলাম ভঙ্গ করেছে রসুল্লাহাম আল্লাহর সাথে অনেক দূরে গিয়ে কুফুরিতে শিরকে আল্লাহ ছাড়া অন্যের এবাদত বন্দীগীতে পূজায় লিপ্ত হয়েছে যেমন মুসলিম জাতির আজকে অবস্থা কুল্লহম ফিন্না এবং তারা সকলে জাহান নামে যাবে চিরকাল নামে কথা বলেন এই হাদিসটি অনেকে বুঝে না আর চিরকালে নামি ইহুদিন আসারা কাফেরদের মতো বানিয়ে দেয় তবে জাহান্নামে যেতে হবে বাহাত্তরটি দলকে একটি দল জান্নাতে যাবে সেই দলটির লক্ষণ সম্পর্কে সেই দলকে চেনার উপায় সম্পর্কে নাম বলে দেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে যেই পথের ওপর আমি রয়েছি ও আসাবি আমার সাথী সঙ্গীগণ যেই পথের ওপর থাকবেন সেই পথে যারা অনুসারী হবে আল্লাহ ফকরাবুল আলমিন যে এই সুরে তোবার আয়তে বলছেন আর যারা তাদের অনুসরণ করবে বে নিষ্ঠার সাথে এখলাসের সাথে সদ্ব্যবহারের সাথে অর্থাৎ তাদের এখলাসের সাথে অন্তরের অন্তরস্থল থেকে খলুসিয়াতের সাথে তারা চেষ্টা করবে যে রসুল্লাহামের অনুসারী হব আর তার সাহাবাই কেনা ওবাকার ওমার ওসমান আলী আবদুল্লাহ বিন মাসুদ এইরকম যত সাহাবাইক রয়েছেন এই দলটির অনুসারী আমরা হব যে ইসলামটা সেই যুগে ছিল সেই ইসলাম পালন করব। তারা হচ্ছে নাজাদ প্রাপ্ত দল এই হচ্ছে এই আয়াতের অংশটুকুর অর্থ সুতরাং প্রত্যেক মুসলিমকে নিজের ইমান ইসলাম সম্পর্কে নিজের আকিদ আমল সম্পর্কে নিজের ইবাদত বন্দীগী সম্পর্কে যা ধর্মের নামে দিনের নামে ইবাদত বন্দীগী করছে সে সম্পর্কে তার সচেতন হওয়া উচিত সজাগ হওয়া উচিত যে আমার এই আমলগুলি আকিদাগুলি কি রসুল্লাহামের আকিদার সাথে তার সাহাবাই কেরামদের জামাতের আকিদার সাথে মিলছে সেই যুগের ইমান ইসলাম ধর্মের সাথে মিলছে না আমরা কোন নতুন তরিকার এবাদত বন্দী করছি নতুন তরিকার আমল করছি এটা জানা ফরজ তার জন্য নিজের ইমান ইসলামকে নিজের ধর্মকে সাহাবাই কেরামদের যুগের দিনের সাথে মিলিয়ে দেখা ফরজ যাতে করে ঝুঁকিতে না থাকে যাতে করে বাহাত্তর ফিরকার কোন এক ফিরকায় সামিল হয়ে জাহান নামে না যেতে হয় আল্লাহ ফকরব বলেন যেন আমাদেরকে এই বিষয়ে সজাগ হওয়ার তৌফিক দান করেন দুনিয়ার চাইতে দিনের ক্ষেত্রে যত্নবান হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন এবং আল্লাহ ফকরবুল্লা আলম আমাদের দিন দুনিয়া দুটোই যেন কল্যাণ করেন ভালো করেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের এই সাহাবাই কেরামদের আল্লাহ পাক প্রশংসা করেছেন তারপরে তাদের অনুসায়ীদের প্রশংসা করেছেন দিয়ে বলছেন রদি আল্লাহ আনহু মরাদুহন আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হয়ে গেছেন বা হয়ে যাবেন ওয়ারাদু আনহু আর তারাও আল্লাহ পাকের অশেষ পুরস্কার পেয়ে নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে বরাদু আর তাদের জন্য আল্লাহ পাক রব্বুল জান্নাত প্রস্তুত করে রেখেছেন আর এ হচ্ছে তাদের মহা সাফল্য তাদের একজন হচ্ছেন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালাহ তিনি বলছেন মুসনাদ আহমদের রয়েছে যে লাকাদ রাইতুনি আমি মক্কাতুল মুখরামায় যেই সময় ইসলাম গ্রহণ করি তখন আমি আমাকে দেখতাম সাদেশ ও সিত্তাতিন ফিল ইসলাম ইসলামে ছয় লোকের ষষ্ঠ ব্যক্তি অর্থাৎ তখন মাত্র ছয় জন মুসলিম ছিলেন যেই যুগে আমি একজন মুসলিম ছিলাম ছয় জনের একজন মুসলিম রসুল্লাহ সাল্লামের প্রতি যারা ইমান নিয়ে এসেছিল ওয়ামা ওলাম ইয়কুন ইয়মাইজিন মুসলিমুন গাইরোনা সেই সময় আমাদের ছয়জন ছাড়া কোন মুসলিম ছিল না আল্লাহর জমিনে কোনো মুসলিম ছিল না এই হচ্ছেন আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালান আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালানহ প্রখ্যাত কারি হাফেজ এবং মুফাসের ছিলেন সাহবাই যুগের পরিভাষা যে কারে কোরআন মানে আজকালকার কারি না আজকালকার কারি সাহেবকে যে সুন্দর তেলাওত করে দিতে পারে তজবিদ একটু বুঝে মখরাজ বসে কারি সাহেব যদিও সে কোরআন হাফেজ হয়তো নয় অথবা কোরআনের হ্যাঁ কোরআন হাফেজ হলেও হাফেজ কারি দুটো নাম পেয়ে গেল আজকালকার যুগে কারি হাফেজ দুটো নাম হয়ে গেল আর অর্থ যদি বুঝে তো তখন আলেম হয়ে গেল এই তিনটি গুণে যারা ভূষিত তিনটি গুণ যার মধ্যে থাকতো সে হয়তো সেই যুগের কারে ওল কোরআন মানে যে কোরআনে করিম সুন্দর তেলাওয়াত করে কোরআনে করিম মুখস্থ রয়েছে কোরআনে করিমের আলেমও বটে কোরআনে করিম যথেষ্ট বুঝে কোরআনে করিমের শিক্ষা দেওয়ার শব্দের অর্থের যোগ্যতা রাখে সে ছিল কারেউল কোরআন এই যে নবী করিম সাল্লামের সাহাবাই কেরামদেরকে ওই সব সাহাবাই কররা বলা হয়তো কারির বহু বচন যারা কোরআনে করিমের জ্ঞান রাখতেন কিন্তু আজকাল অনারবদের মধ্যে অধিকাংশই কারি সাহেব কেরাত শুধু বুঝে কিন্তু অর্থ মোটেই বুঝে না হাফেজ সাহেব কোরআন শব্দ তো মুখস্থ করেছে কিন্তু অর্থ মোটেই মুখস্থ করেনি বরং বুঝেও না এই অধিকাংশ অনারব হাফেজদের অবস্থা সাহাবাই কেরামদের আদর্শ এরকম ছিল না যে কোরআন মন্ত্রের মতো মুখস্থ করো আর আমরা দুনিয়ার কোন পুস্তক সম্পর্কে এইরকম করি না যে শুধু আমরা কোন দুনিয়ার পুস্তকে এমনি মুখস্থ রাখি অথচ তার ভাষা বুঝি দেয় কোন কিতাব সম্পর্কে এইরকম করে না মানুষ একটি কিতাবের একটা লাইনও পড়বেন না আপনি যতক্ষণ পর্যন্ত তার অর্থ না বুঝবেন কিন্তু কোরআন করিমের সাথে এই আচরণ মুসলিমরা করেছে যেটা বড়ই দুঃখজনক বিষয় যার ফলে কোরআনে করিম থেকে অনেক দূরে সরে রয়েছে অনেক মুসলিমরা কারণ কোরআনে করিম আল্লাহ কি সম্বোধন করেছেন বুঝেই না যে আল্লাহ কি বলছে তেলাওত করে কিছু মুখস্থ করে কিছু আর আমল করে অন্য কিছু আমলের সাথে তাদের তেলাওতের সাথে আর কোরআনে হেফজের সাথে কখনো সম্পর্ক নেই অথচ কোরআন এই জন্য আল্লাহ নাজল করেছেন যে কোরআন তেলাওত করবে পড়বে অর্থ বুঝবে আর আমল করবে হ্যাঁ বাস্তব জীবনে রূপ দিবে কোরআনে কেরিবেন আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ তালার প্রখ্যাত কারি ছিলেন আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ তালাহর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি রসুল্লাহ সাল্লামের বিশেষ খাদেম ছিলেন তার ইসলাম গ্রহণের বিষয়টি সম্পর্কে মুসনাদ আহমদ একটি রেওয়ায়ত রয়েছে আবদুল্লাহ মসুর আল্লাহ তারা বলছেন যে কুন্তু আর আ লে ওখবাবিন আবি মঈদ আমি বকরি ছাগল চড়াইতাম একজন কাফের আর প্রসিদ্ধ কাফের আর রসুল্লাহামের কট্টর শত্রু কাফের সে ছিল ওকবা বিন আবি মঈদ এই ওকবা বিন আবি মঈদ হবিস এই নোংরা ব্যক্তি যাকে রসুল্লাহ হাদিসে বলা হচ্ছে আশকাল কম কোরাইশদের মধ্যে সবচাইতে বেশি হতভাগা দুর্ভাগ্য বদনসিব বদবাহ ব্যক্তি এই ব্যক্তি রসুল্লাহ সাল্লাম যখন শেষদায় ছিলেন হ্যাঁ মক্কাতুল মকরামায় কাবার সামনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিঠে কাঁধের ওপর উঁটের বুড়ি চাপিয়েছিল এও কবি নাবি মহিত কিন্তু পয়সাওয়ালা লোক ছিল এর চাকর এর রাখাল ছিলেন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালানো জাহিলিয়াতের যুগে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ বলছেন একদিন আমি বকরি চড়াচ্ছিলাম এই অকবিন আবি মহিতের গরিব মানুষ তার বংশ বানু হোজাইল হোজাইল গোত্র হোজাইল গোত্রের লোক এমনি গোত্রের দিক থেকে দুর্বল জনবলে দুর্বল অর্থের দিক থেকে দুর্বল উপরন্তু আব্দুল মাসুদ রাজি আল্লাহ তার শরীর স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত দুর্বল মানুষ ছিলেন দুর্বল মানুষ ছিলেন একবারে হ্যাংলা পাতলা মানুষ ছিলেন আব্দুল মাসুর আল্লাহ বলছেন আমি বকরি চড়াচ্ছিলাম ওই সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম আর তার সাথে আবু বাকর আছেন রজি আল্লাহ আনু আসলেন আসার পরে বললেন যে ইয়া গোলাম হে বৎস তুমি কি আমাদেরকে একটু দুধ পান করাবে একটু বকরি দুধ পান করতে দেবে তখন আব্দুল মাসুদের আমানত দেখেন অথচ জাহিলিয়তের যুগের মুশ্রেক একজন ইসলামের কোন নাম পর্যন্ত সে শোনেনি বলছে যে দেখেন বকরি তো আছে আর বকরির দুধও আছে কিন্তু আপনাকে আমি দুধ কেমন করে পান করতে দেব এইসব বকরি ছাগলের মালিক তো আমি নই ওয়ালা কিনে মমতা মানুন আমাকে বিশ্বস্ত মনে করা হয়েছে আমার কাঁধে আমানত ন্যস্ত করা হয়েছে এই আমানতে খেয়ানত কেমন করে করব। আপনাকে কি করে আমি অনুমতি দেব যে আপনি আমার বকরির দুধ দহন করেন আর দুধ পান করেন এই অনুমতি কি করে দিতে পারি তখন সৌরুল্লাহ সাল বলেন যে আচ্ছা তোমার এমন কোন বকরি আছে যে বকরি এখনো বাচ্চা হয়নি এখনো বাচ্চা হয়নি এরকম কোন বকরি আছে বলছে হ্যাঁ আছে দেখিয়ে দাও তাই একটা বকরি ওই রকম তার সামনে রসুল্লাহ সামনে নিয়ে এসে দিল রসুল্লাহাম সেই বকরির থনে হাত দিলেন আর দহন শুরু করেন অথচ কোনো বাচ্চা নেই বাচ্চা এর পূর্বে জন্মায়নি আর হাত দিতে রসুল্লাহ সাল্লা সাল্লামের মহজেজা অলৌকিকত্ব যে দুধ পড়া শুরু হইল দুধ দহন করলেন রসুরাম একটি পাত্র তার কাছ থেকে চেয়ে নিয়ে আর তারপর রসুরাম দুধ পান করলেন আবাকরকে বললেন তুমিও পান করো আর পান করার পর আবদুল্লাহ মসুদ গেলেন তুমি পান করলে বাকিটা পান করো তুমি তারপর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সেই দুধের থনকে সম্বন্ধকে বলছে যে তুমি যেমন অবস্থায় ছিলে সেই অবস্থায় চলে যাও যাতে করে দেখতে আবার এরকম না হয় যে বাচ্চাওয়ালা বকরি মনে হচ্ছে এইরকম যাতে করে মনে না হয় রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই অবাক দৃশ্য দেখে হতভম্ব হলেন আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালান বললেন যে যে আপনি যে কে মানুষ তা তো আমি জানি না তবে এক কাজ করেন আপনাকে আল্লাহ যা শিখিয়েছেন আল্লেমনি আমাকে কিছু শিখিয়ে দেন আপনি কি পড়লেন আর কি তদবির করলেন একটু আমাকে শিখিয়ে দেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে ইয়া গোলাইম হ্যাঁ আন্তা মুআল্লামুন হে বৎস বা হে কিশোর তোমাকে শিক্ষা দেওয়া হবে আল্লাহ পাক তোমার শিক্ষার ব্যবস্থা করবে আর তারপরে আব্দুল মাসুদ রাজি আল্লাহ তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছিল তিনি ইসলাম গ্রহণ করলেন রাজি আল্লাহ আনহন আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালাহ রসুল্লাহামের খাস খাদেম ছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইসলাম গ্রহণ করার পরে যে রসুল্লাহ সাল্লামের বাড়িতে বাইরের লোকেরা দেখলে ভাবতেন যে আবদুল্লাহ বিন মাসুদ রসুল্লাহ সাল্লামের পরিবারের একজন সদস্য সকাল বিকাল বারবার বাড়িতে যাচ্ছেন আসছেন ভিতরে যাচ্ছেন রসুল্লাহামের কাছে কাজে আবার বেরিয়ে আসছেন ঢুকছেন তো এতে মনে করতেন যে আব্দুল মাসুদ একজন সদস্য বাড়ির আর বালক ছেলে ছিল সেই যুগ থেকে সে ইসলাম গ্রহণ করেছেন রাসুল্লাহ সাল্লামের জুতো কোন সফরে গেলে আবদুল্লাহ মাসুর রাজিয়া তালান বহন করতেন এই জন্য তাকে বলে সাহেব না আলাইন রসুল্লাহামের দুই স্যান্ডেল বা জুতা বহনকারী রসুল্লাহ সাল্লাহ সাহেব তহুর রসুল্লাহ সাল্লামের অজুর পানির প্রয়োজন হলে অজুর পানি এগিয়ে দিতেন অজুর বর্তন তার কাছে থাকতো পাত্র থাকতো রসুল্লাহ সাহেবুল বেসাদা রসুল্লাহ সাল্লামের যে বিছানা বালিশ এইগুলির যত্ন করতেন সেজন্য তাকে সাহেবুল বেসাদাও বলা হয়েছে এই ছিল আবদুল্লাহ নসুর রাজি আল্লাহ তালানোর খেদমত রসুরুল্লাহ সাল্লামের আর সব সবসময় তার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক রাখতেন আর যাতায়াত করতেন তার বাড়িতে তার কাছে থাকতেন তারপরে আব্দুল মসুর রাজি আল্লাহ তালান এখন মক্কাতুল মকরমায় বড় জুলম শুরু হয়ে গেল রসুল সাল্লাম অনুমতি দিলেন সাহাবাই কেরামদেরকে যে তোমাদের মধ্যে যারা মজলুম নির্যাতিত আর প্রত্যেক মুসলিম মজলুম নির্যাতিত তোমরা যদি ইচ্ছা করো তাহলে হাবাসা আবেসিনিয়া হিজরত করে যেতে পারো সেই সময় তিনি আবেসিনিয়া হাবাসায় হিজরত করেছেন আর তারপরে যখন জানতে পারলেন ওই হাবসাই ইয়ে হিজরতকারী মহাজেরিন সাহাবাই কেরামরা যে উল্লাহ সাল্লা ইসলামকে আল্লাহ পাকে নির্দেশ দিয়েছেন বা অনুমতি দিয়েছেন যে মদিনায় হিজরত করো তিনি মক্কা থেকে মদিনা চলে গেছেন তখন তারা আবার হিজরত করে দ্বিতীয় হিজরত করেন মদিনা মোনাওয়ার উদ্দেশ্যে এই জন্য ওইসব সাহাবাইকে কেরাম যারা দুই হিজরত করেছেন আবেসিনিয়া তো হিজরত করেছেন আল্লাহর দিনের হেফাজত করার জন্য আর মদিনা মনোয়ারাই হিজরত করেছেন মক্কাতুল মকারামাতে আল্লাহর দিনের হেফাজতের জন্য পেটের জন্য না পয়সার জন্য না চাকরির জন্য না ব্যবসা বাণিজ্য খোলার জন্য না যেমন আমাদের এক দেশ থেকে আরেক দেশে মাইগ্রেশন করে যাওয়া হিজরত করে যাওয়া আজকাল দুনিয়ার গরজে আমরা গিয়ে থাকি কোন সচ্ছল সুখী দেশ থেকে গরিব দেশে তো আমরা যেতে চাই না হ্যাঁ গরিব দেশে তো আমরা গিয়ে নাগরিকত্ব নিতে চাই না কিন্তু যদি দেখি যে না ভবিষ্যৎ পয়সার উজ্জ্বল আছে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা ফ্যাসিলিটির ভবিষ্যৎ উজ্জ্বল আছে তখন ওই দেশে কেন নাগরিকত্ব দেয় না আরে ওই দেশে কেন থাকার সুযোগ দেয় না ওই দেশে সুযোগ হলে যেতাম আর থাকতাম কিন্তু সেখানে যদি অভাব থাকতো সেখানে যদি দুর্ভিক্ষ থাকতো সেখানে যদি জনবস্তি খুব ঘন থাকতো তাহলে কখনো যেতে চাইতো না আজকালকার দুনিয়ার দুনিয়াদার লোকেরা সাহাবা আল্লাহর দিনের হেফাজতের জন্য হিজরত করেছেন সাহেবুল দুই হিজরত করেছেন এবং কিবলা যে উম্মাতে মুসলিমার দুই কিবলা ছিল দুই কিবলাকে সামনে করে সালাত আদায় করেছেন রসুল্লাহ সাল্লাম মক্কাতুল মক্কারমা থেকে মদিনা মোনাওয়ারা হিজরত করে আসলেন ষোলো সতেরো মাস ধরে কিবলা ছিল বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস মক্কাতুল মোকারমে থাকাকালীন এমন ভাবে নামাজ পড়তেন আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানহ বলছেন যে এমন ভাবে নামাজ পড়তেন যে যাতে করে বাইতুল মকাদ্দাসও সামনে থাকে আর কাবাও সামনে থাকে তাহলে আপনি রুকুন এমানের দিকে যদি নামাজ সলাত আদায় করেন তাহলে তাহলে কাবাও সামনে থাকবে আর যেহেতু উত্তর দিকে রয়েছে বাইতুল মকাদ্দাস তো বাইতুল মকাদ্দাসও সামনে থাকবে এইভাবে মক্কাতুল আমার আল্লাহর ঘর কাবাও সামনে থাকতো আর বাইতুল মকাদহ সামনে থাকতো কিন্তু মদিনা হিজরত করার পরে যখন কাবা থেকে উত্তর দিকে হিজরত করে চলে আসলেন তখন দুটো একত্রিত করা সম্ভব নয় যদি কাবাকে সামনে করে নামাজ পড়া হয় তাহলে বাইতুল মকাদ্দাসকে পেছনে করতে হচ্ছে আর বাইতুল মকাদ্দাসকে যদি সামনে করে সলাত আদায় করা হয় তাহলে কাবাকে পিছনে করে দিতে হচ্ছে তখন আল্লাহ ফাকরাবুল আলমিনের হুকুম আসলো নবী করিম সাল্লাহ সাল্লামের উপর যে বেতুল কি বলা বানিয়ে সলাত আদায় করো আর সলাত পাঁচ অক্ট সলাত মক্কাতুল মকরমাই মেয়েরাজের রাতে ফরজ হয়ে গেছে রাসুল্লাহ ষোলো সতেরো মাস সহি বুখারি হাদিসে রয়েছে বেতুল সামনে করে কিবলা বানিয়ে সলাত আদায় করলেন তারপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আন্তরিক ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে যদি আল্লাহর ঘর কাবা কাবা যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ঘর এই বেতুল্লাহ কাবা যদি কিবলা হইতো তো খুব ভালো হইতো আর মাঝে মাঝে আকাশ পানে চেয়ে দেখতেন আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই ওহির প্রতীক্ষায় যে হয়তো আল্লাহর পক্ষ থেকে ওহি আসছে আর মনের আকাঙ্ক্ষা যখন কোন মনের আকাঙ্ক্ষা থাকে ওপরের দিকে মানুষ চেয়ে থাকে যে আল্লাহ যদি এই দোয়াটা কবুল করতেন এটা মানুষের প্রকৃতি এই করতেন আল্লাহ ফাকর রব্বুল আলম তাই সায়াকুল সোফাহাত সুরা বাকার এই বেশ কিছু আয়াতগুলি থেকে বলার কথা উল্লেখ করতে গিয়ে বলেছে কাদ কাদনারা তাকাল্লবা ওয়াজহেকা ফিস আল্লাহা বলছেন যে নিঃসন্দেহ আমি দেখে ফেলেছি বা দেখছি তাকাল্লো বা হে নবী তোমার চেহারা যে উপর দিকে হচ্ছে আকাশের দিকে ফিসামা তাদনারা তাকাল্ল ওয়াজেকা ফিসামাই ফালাওয়ান্নাকা তার দাহা সুতরাং আমি তোমার মনের কথা জানতে পারছি আমি অন্তর্জামি যে তোমার আকাঙ্ক্ষা যে আমার কিবলা যদি বাইতুল্লাহ হয়ে যেত সুতরাং জেনে রাখো যে অবশ্যই তোমাকে ফিরিয়ে দেবো আমল কিবলার দিকে তার দাহা যেটা তুমি চয়েস করো পছন্দ করো মানে তোমার মনের আশা পূরণ করে দেবো ফওয়াল্লে ওয়াজহাকা শতরাল মসজিদুল হারাম সুতরাং তুমি তোমার মুখমণ্ডল ফিরিয়ে দাও মসজিদে হারামের দিকে মসজিদে হারামের দিকে তোমার চেহারা ফিরিয়ে দাও আর তারপরে আল্লাহ ভাইসুমাকুন্তু যেখানে থাকো না কেন বেতুল্লাহকে সামনে করে এখন সালাত আদায় করো এই আয়াতগুলি নাজিল হওয়ার পরে রসুল্লাহ সাল্লাম নামাজের মধ্যেই ছিলেন নামাজের মধ্যে জোহর অথবা আসরের সলাৎ ছিল যেমন বর্ণনাকারীর সন্দেহ এই সলাতের ভিতরেই তাহবিল কিবলা অর্থাৎ কিবলার পরিবর্তন ঘটে নবী করিম সাল্লামের উপর এই আয়াতগুলি নাজিল হয় তো আল্লাহ ফকরবুল আলমিন যে এই কিবলার পরিবর্তন ঘটেছে দুই কিবলাকে সামনে করার সুযোগ পেয়েছেন অর্থাৎ বলার উদ্দেশ্য আব্দুল মাস অত্যন্ত ইসলামের ক্ষেত্রে অগ্রগামী মানুষ ছিলেন আর হিজরতের ক্ষেত্রে অগ্রগামী মানুষ ছিলেন রসুল্লাহ সাল্লামের যেই সব সাহাবাইকেরাম থেকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কোরআন শিখতে বলেছেন অন্যান্য সাহাবিদেরকে চারজনের নাম উল্লেখ করেছেন হুজুল কোরআন আমিন আরবা তোমরা কোরআন গ্রহণ করো শিখে নাও চারজন থেকে আমার পরে তোমরা কোরআন করিম শিখো চারজন সাহাবি থেকে একজন হচ্ছেন ইবনে মসুদ বা ইবনে উম্মে আব্দ উম্মে আব্দ ওর মায়ের উপনাম ছিল কুনিয়ত ছিল উম্মে আব্দের ছেলে অর্থাৎ আবদুল্লাহ বিন মসুদের কথা বলা হয়েছে আবদুল্লাহ বিন মসুদের কাছ থেকে শিখো মহাজিবিনে জাবারের কাছ থেকে শিখো ওবাইবিনে কাবের কাছ থেকে শিখো আর সালেম মাওলা হোজাইফা হোজাইফার দাস সালেমের কাছ থেকে শিখো এই হাদিস থেকে যেমন স্পষ্ট হয় যে আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ তালানহ কোরআন করিম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালু সম্পর্কে যেমন প্রসিদ্ধ রয়েছে যে তিনি বড় মুফাসের ছিলেন আবদুল্লাহ মাসুদ কোন ক্ষেত্রেই কম ছিলেন না রাজি আল্লাহ তালানহ এই এই কথা যেমন স্পষ্ট হয় তেমন এটাও স্পষ্ট হয় যে আল্লাহ পাকরাবুল আলমিন বংশ দেখে হ্যাঁ বংশের প্রভাব প্রতিপত্তি দেখে আর মান সম্মান দেখে আর ধন সম্পদ দেখে আর অন্য দুনিয়ার কোনো কিছু দেখে আল্লাহ ফাকরাবুল আলমিন দিনের নিয়ামত দেন না বরং গরিব অসহায় শারীরিক দিতে ক্ষীণ দুর্বল তাকে আল্লাহ ধন্য করতে পারেন তার এলমের নিয়ামত দিয়ে এবাদতের নিয়ামত দিয়ে আখলাকের নিয়ামত দিয়ে তাকওয়ার নিয়ামত দিয়ে আব্দুল নসর রাজি আল্লাহ তালান্ন জানের দিক থেকে শরীরের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত দুর্বল মানুষ রোগী মানুষ অথচ এক নম্বরে তার নাম উল্লেখ করেছেন তার কাছ থেকে কোরআন শিখো আরেকটি কথা বোঝা যায় যে দিন ইসলামের খেদমত শুধু যাদের বংশের প্রভাব রয়েছে তারাই করেনি তার চাইতে কম করেনি ওই সব লোকেরা যারা দাস দাসী ছিল বা দাসীর ছেলে ছিল সালেম মাওলা হোজাইফা হোজাইফার আজাদ স্বাধীন গোলাম স্বাধীনকৃত গোলাম তার মানে এক যুগ সে গোলামীর জীবন কাটিয়েছে কৃত দাস ছিল পণ্যের মতো কেনা বেচা হইতো যে সব লোকদেরকে তার কাছ থেকে কোরআন শিখতে বলছে রসুল্লাহ সাল্লা সুতরাং যার কাছ থেকে এলম শিখবেন এটা দেখার প্রয়োজন না যে কোন বংশের কি আওলাদের রসুল কিনা আর ইয়ে কোন শ্রেষ্ঠ বংশের কিনা এর প্রভাব আছে কিনা ইত্যাদি ইত্যাদি এর খ্যাতি আছে কিনা দেখতে হবে যে কোরআন সন্ন্যার কথা বলে কিনা সে কোথাকার আর কোন বংশের আর ইত্যাদি ইত্যাদি ধন কেমন পয়সা কেমন ওইসব তার পোস্ট কেমন কোন মর্যাদা আছে কোন পোস্ট আছে কোনো কিছু দেখার প্রয়োজন নেই দেখার প্রয়োজন রয়েছে যে কোরআনের জ্ঞান রাখে কিনা আর রসুল্লাহাম হাদিসের জ্ঞান রাখে কিনা দিন ইসলামের সঠিক জ্ঞান রাখে কিনা আর সেই মোতাবেক আপনাকে দিক নির্দেশনা দেয় কিনা সাহাবাই আমরা বলছেন যে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালাহর চাইতে জ্ঞানী ব্যক্তি কুফাতে কেউ প্রবাস করেনি সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কুফাতে অনেকে গিয়েছেন অনেক সাহাবাই কেরাম কুফা হিজরত করে চলে গেছেন কিন্তু সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যিনি হিজরত করেছেন ফকি জ্ঞানী তিনি হচ্ছেন আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালান আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালান কোরআন করিম উচ্চ স্বরে সর্বপ্রথম কোরাইশ কাফেরদেরকে শুনিয়েছেন রসুল্লাহামের পরে রসুল্লাহাম তো শোনাতেন কিন্তু কোন সাহাবি সাহস করত না আর এই ক্ষমতা ছিল না যে কোরআন গিয়ে কাফেরদের মজলিসে বা কাফেরদের কানে আওয়াজ পৌঁছিতে শুনছে বসে বসে আর তেলাওয়াত করে শুনিয়ে দেবে তাদের কানে পৌঁছবে এই সাহস ছিল না মক্কা এত দুর্বল ছিলেন সাহাবাই কেরাম বলি আল্লাহ তালানো এত অসহায় অবস্থায় ছিলেন লুকিয়ে লুকিয়ে আল্লাহ ফকরাবুল আলমিনের এবাদত বন্দী করতেন দারুল আর কামে এসব কথা যারা সিরাতুল নবী পড়েছেন অথবা শুনেছেন আর যারা আলোচনা করেন চর্চা করেন তাদের কিছুটা জানা রয়েছে একদিন সুরুল্লাহ সাল্লাহ বললেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে এই কোরাইশরা যে বসে আছে তাদেরকে একটু উচ্চ স্বরে কোরআন তেলাওত শুনিয়ে দিতে পারবে কোরআনটা কে শুনিয়ে দিতে পারে বেশ কিছু সাহাবাহিকের রয়েছেন তার মধ্যে সর্বপ্রথম বলে উঠেছেন হাত উঠিয়ে বলছেন আব্দুল মাসুল আল্লাহ আনা ইয়া রাসুল আল্লাহ আমি এদেরকে Quran Abu Jahl Abu Lahab Utba Shaiba বড় বড় কোরাইশদের নেতারা বসে আছে আরে একজন বকরি চারা গোলাম হ্যাঁ বংশের দিক দুর্বল মানুষ কোন রকমের মক্কায় কোনো প্রভাব নেই গোলামীর জীবন বা চাকরের জীবন এই আবদুল্লাহ মসো বলছেন আমি তাদেরকে শোনাবো কোরআনিকেরি উচ্চ স্বরে তাদেরকে শোনাবো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে দেখো আমি এমন ব্যক্তি চাই যার সাপোর্ট রয়েছে পেছন দিকে দুনিয়ার সাপোর্ট রয়েছে অর্থাৎ বড় বংশ রয়েছে গোত্রীয় শক্তি রয়েছে যদি তার উপর যদি কেউ যদি হাত বাড়াতে চায় মার মারধর করতে চায় জুল অত্যাচার করতে চায় একটু ভয় পাবে আর না হয় তার বংশের লোকেরা ছুটে আসবে তাকে রক্ষা করার জন্য আর এমন দুর্বলকে চাই না যে কোরআন তেলাওয়াত শোনাতে গেলে তাকে মেনে দেবে একটি কথাও তার পক্ষ থেকে বড় লোক হবে না আমি তাকে বলছি না তোমাদের মধ্যে এমন কে শক্তিশালী এই এরকম আছে যার বংশের প্রভাব রয়েছে এখানে আর কাফেররা তার গায়ে হাত দিতে একটু ভয় পাবে এইরকম লোক চাই ইবিন মাসুদ বলছেন যে আল্লাহ আমার বংশের কোনো প্রয়োজন নেই বংশ বংশীয় শক্তির কোনো দরকার নেই আল্লাহ ফকরবুল্লা আলমিন আমার রক্ষা করবেন আমার হেফাজত করবেন আমি শোনাবে আর রসুল আল্লাহ আমি তাদেরকে কোরআন করিম শোনাবো রসুল্লাহামের কাছে অনুমতি পেয়ে কোরআন করিমের তেলাওয়াত উচ্চ স্বরে শুরু করলেন কাবার পাশে মাকাম ইব্রাহিমের কাছে মাকাম ইব্রাহিমের কাছে আর কাফেররা ওখানে তাদের মজলিস মিটিং করছে ওই সময় উচ্চ স্বরে তেলাওয়াত শুরু করলেন আব্দুল মাসুর রদি আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ আল কোরআন খালাক আল ইনসান আল্লাহ মহল বায়ানে সুরে রহমান পড়া শুরু করলেন যেমনই পড়া শুরু করা কাফেররা চারিদিক থেকে বলছে আরে এ কি পড়ছে কি পড়ছে এ কি করে এই উম্মে কি করে তখন আপোষে অন্যরা বলতে লাগলো যে ওর ওর যে ধারণা যে মোহাম্মদের ওপর কিছু নাজল হচ্ছে ওই সব কথাই পড়ে পড়ছে পড়ে শোনাচ্ছে আমাদেরকে কাফেররা তখন পাথর ছোঁড়া শুরু করলো চারিদিক থেকে তার মুখে হ্যাঁ তার মুখে চেহারায় মাথায় পাথর ছোঁড়া শুরু করলো আর তিনি ক্ষত বিক্ষত হয়ে গেলেন কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করলেন না তারপরে তার কোরআন তেলাওয়াত শেষ করে রসুল্লাহ সাল্লাহ আলি কাছে পৌঁছিলেন রসুল্লাহ সাল্লাম বললেন যে দেখো এই জন্য বলছিলাম যে আমি এমন একজন লোক চাই যার বংশীয় সাপোর্ট রয়েছে তাকে সাহায্য করতে পারে আর তাকে এই জালেমদের জুলম থেকে রক্ষা করতে পারে এবং একটা প্রতিবাদ করতে পারে সে এইরকম লোক এই জন্যই চাইছিলাম আব্দুল মাসুর আল্লাহ তালানো বলছেন যে ইয়া রাসুল আল্লাহ আল্লাহর দিনের জন্য যদি আমি মার খাই তো আল্লাহর দিনের জন্য খেয়েছি মার খাই তো রাসুল উল্লাহ সাল্লামের নিয়ে আসা সত্য দিন প্রচারের জন্য আর কোরআনে কেমে বাণী তাদের কানে পৌঁছে দেওয়ার জন্য খেয়েছি কোনো অসুবিধা নেই তাতে আব্দুল মাসুর রাজি আল্লাহ এমন সাহাবি ছিলেন কোরআনী করিম সম্পর্কে পণ্ডিত জ্ঞানী সাহাবি আর কোরআনী করিমের তেলাওয়াতি এত সুন্দর করতেন যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একদিন বললেন যে ইবেন মাসুদ তুমি আমাকে একরা একটু কোরআন পড়ে শোনাও কোরআন পড়ে আমাকে শোনাও তখন আব্দুল মাসুদ আশ্চর্য হয়ে বলছেন যে আল্লাহ আকরা ও আলাইকে ও আলাইকে উনজিল আপনাকে পড়ে আমি শোনাবো আরে অন্য কাউকে শোনাবো সেটা আলাদা কথা কিন্তু আপনাকে শোনাবো অথচ আপনার ওপর কোরআন নাজল হয়েছে আপনার চাইতে বেশি কে জানে না আপনার চাইতে তো সুন্দর কেউ তেলাওত করতে পারে না আপনার চাইতে কেউ সুন্দর তর্জমা তফসির বুঝে আপনাকে পড়ে শোনাবো কেমন করে আমার সাহস হয় না রসুল্লাহ আসানা বলছেন ইন্নি ওহিবান আসমা মিন গাইরি আমি তো তেলাওত করি আর আমি তো কোরআন বুঝি কিন্তু অন্যের কাছ থেকে আমি কিছু শুনতে চাই অন্যের কাছ থেকে একটু তিলাওয়াত শুনতে চাই আর এটা বাস্তব সত্য আপনি তেলাওত করেন নিজে আর শোনেন দুটোতে পার্থক্য রয়েছে আপনি বক্তব্য করেন আর বক্তব্য শোনেন দুটোতে পার্থক্য আছে যারা বক্তব্য করেন শুধু বক্তব্যই করেন বক্তব্যই করেন তো আপনার কথার তাসির হয়তো অন্যের উপর হচ্ছে আপনার কথার প্রভাব অন্যের উপর পড়ছে আপনার কথা প্রতিক্রিয়া হচ্ছে অন্যের অন্তরে কিন্তু আপনার উপর সেই প্রতিক্রিয়া নাও হতে পারে কিন্তু অন্যের কাছ থেকে যখন শুনবেন তার তাসিরটা তার প্রতিক্রিয়া আপনার উপর হবে রসুল উল্লাহ বলেন আইনি ওহিবান আসমামিন গাইরি তারপর সুরা নেসার তেলাওত শুরু করলেন শুরু থেকে হাত্তা এজা বালাক একটি আয়াত পর্যন্ত পৌঁছিলেন তেলাওত করতে করতে আব্দুল মসুর রাজি আল্লাহ তালানো ফাকাই ফাইদা জে না মিন কুল্লা উম্মাতিন বে শহীদ ও জে না বেকা আলাহা উলাই শহীদা ফাকাই ফাইজা জে না কি অবস্থা হবে সেই দিন যেদিন জাতির জন্য এক একজন সাক্ষী হাজির করব আল্লাহ বলছেন কেমতের দিনের কথা বলছেন আল্লাহ বিচার দিবসের কথা বলছেন যেই দিন প্রত্যেক উম্মতের জন্য এক একজন করে সাক্ষী আল্লাহ পাক হাজির করবেন তারা হবেন সেই উম্মতের নবী সেই উম্মতের প্রত্যেক উম্মতের নবীকে আল্লাহ হাজির করবেন আর জিজ্ঞেস করবেন এই যে তোমার উম্মতেরা সব কাফের অবাধ্য বেনামাজি বেদিন পাপিষ্ট গুণাগার ছিল এদের কি কি হকের দাওয়াত পৌঁছাওনি এদের কি কি তৌহিদের কথা পৌঁছাওনি এদের কি কি ইসলামের কথা পৌঁছাওনি রসুলের নবীর আদর্শের কথা পৌঁছাওনি সন্ন্যতের কথা পৌঁছাওনি এভাবে জিজ্ঞাসা কর হালবাল্লা কথা তুমি কি পৌঁছিয়েছ না পৌঁছাওনি না এদের কাছে পৌঁছেনি ওরা তো অস্বীকার করবে কেমতের দিন বলে মা জান আমিন নাজির আমাদের কাছে কেউ সতর্ক সাবধান করা যাও আসেনি ভাবছে যে দুনিয়াতে যেমন দুনিয়ার আসামিরা প্রথমখানে কি করে অস্বীকার করে যখন রিমান্ডে নেওয়া হয় মার দেওয়া হয় থানা পুলিশে নিয়ে গিয়ে তখন অস্বীকার করে যে অস্বীকার করলে হয়তো বেঁচে যাবো ছেড়ে দেবে কিন্তু যখন মার পড়ে অথবা বিভিন্ন দিক থেকে দলিল প্রমাণ হাতে নাতে পাওয়া যায় তখন আর অস্বীকার করতে পারে না স্বীকার করতে বাধ্য হয় তো কেয়ামতের দিন ওই রকম হবে সাক্ষী পেশ করে দেওয়া হবে রসুলকে রসুল এসে বলবে কাতবাল্লাগত আল্লাহ কাদবাল্লাম তো আল্লাহ দোহাই দিয়ে বলছে আল্লাহর কসম শপথ করে বলছি আমি দিনের কথা পৌঁছিয়ে দিয়েছি আর তাদের সার্টিফাই করবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম যে এই নবীরা যে বলছেন যে নিজ নিজ উম্মত কে তাদের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন সত্য বলছেন নবীগণ নবীরা মিথ্যা বলছেন না আমি সাক্ষী করে নিয়ে আসবো আল্লাহ এই শেষ উম্মতের লোকের উপর শেষ উম্মতের জন্য তোমাকে সাক্ষী করে নিয়ে আসবো সাক্ষী দিতে হবে পক্ষে বিপক্ষে দুটোই সাক্ষী দিতে হবে যারা সত্যিকার মুসলিম হয়েছে যারা কোরআন সন্ন্যার অনুসারী হয়েছে যারা আল্লাহর তৌহিদকে প্রতিষ্ঠা করেছে যারা রসুল্লাহামের সন্ন্যতের অনুসারী হয়েছে তাদের পক্ষে সাক্ষী হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আর যারা ধর্মের নামে শিরিক করেছে ধর্মের নামে কবর মজার পূজায় লিপ্ত হয়েছে ধর্মের নামে বিদাত কুসংস্কার লিপ্ত হয়েছে ধর্ম না করে বেধর্মিতায় লিপ্ত হয়েছে নাস্তিক হয়েছে বেদিন হয়েছে বেনামাজি হয়েছে ফরজ অজেব ছেড়েছে হারাম কাবিরা গুনায় লিপ্ত হয়েছে আল্লাহর অবাধ্য হয়েছে তাদের বিপক্ষে সাক্ষী যাবে পিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই একটি শাহিদার ব্যাখ্যা রসুল্লাহ বুঝছেন যে আমাকে আমার সম্পর্কে কি বলা হচ্ছে আমাকে আমার উম্মতের বিরুদ্ধে বলতে হবে কেমতের দিনে অথচ তিনি রহমতুল্লিল আলমিন কিন্তু সেই দিন কোন উপায় থাকবে না হ্যাঁ আর মিথ্যা বলা সর্বদাই হারাম সত্য কথা সেদিন প্রকাশ করতে হবে সত্যকে গোপন করা চলবে না রাসুল্লাহ বুঝছেন যে সেই দিন আমার রহমত তাদের জন্য কাজে আসবে না যারা আল্লাহর নাফারমান যারা রসুলের নাফারমান যারা দিনের বিরুদ্ধাচরণ করেছে দিনের ফরজ অজেবের ক্ষেত্রে গাফলতি করেছে অজে বেকা আল্লাহ শাহিদা সেই সময় রসুর উল্লাহ সাল্লাম আয়াতটা শেষ হলে বললেন হাস বোকা থেমে যাও এখন বাস করো যথেষ্ট হয়েছে আব্দুল মাসুর বলছেন ফারাই তো আইনাহ তাদের ফান রসুল্লাহ যখন বললেন যে বাস থেমে যাও আর পড়তে হবে না তখন চেয়ে দেখলাম রসুল্লাহামের দিকে তার দুই চক্ষু দিয়ে ঝরঝর ঝরঝর করে অশ্রু প্রবাহিত হচ্ছে কেন কাঁদছে রসুল্লাহাম হ্যাঁ? নিজের জন্য নিজের জন্য নিজের আখেরাতের জন্য না উম্মতের জন্য আমার জন্য আপনার জন্য হে মুসলিম চিন্তা করে দেখো রহমতুল্লাহ আলমিন আজিজুন আলিহিমা আনিতুম তোমাদের কষ্ট হলে তাকে কষ্ট হয় হারিসন আলী তোমাদের কল্যাণের জন্য অত্যন্ত উদ্গ্রীব তিনি অত্যন্ত আগ্রহী তিনি বিল মমিন রাউফুর রাহিম মমিনদের সাথে অত্যন্ত সহনশীল এবং অত্যন্ত দয়ালু রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবী করিম সাল্লাহ আলি সাল্লামে এই প্রখ্যাত সাহাবির এন্তেকাল হয় তেত্রিশ হিজড়িতে অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লামের এন্তেকালের প্রায় বাইশ তেইশ বছর পরে তেইশ বাইশ তেইশ বছর পরেই ইন্তেকাল হয়ে যায় আব্দুল মাসুর রাজি আল্লাহ তালাহর ইন্তেকালের পূর্বে তিনি অসিয়ত করেছিলেন যে আমার জানাজা যাতে করে জুবাইর ইবনে আওয়াম রাজি আল্লাহ তালা যিনি আশ্রাম অবাসা দশজন সুসংবাদ প্রাপ্ত সাহাবি যে ছিলেন একটি হাদিসে বর্ণিত হয়েছে তাদের নাম তাদের একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাজি আল্লাহ তাল আনহো তাকে জানাজা পড়াবার ওসিয়ত করেছিলেন তার জানাজা এই সাহাবি পড়েছিলেন আল্লাহ ফকরাবুল আলম যেন তাদের অনুসরণে তৌফিক দান করেন তাদের পথে চলার তৌফিক দান করেন তাদের সাথে সত্যিকার ভালোবাসার প্রকাশ করা তৌফিক দান করেন আল্লাহ ফকরাবুল তাদের সাথে আমাদের যেন হাসর করেন এবং তাদের সাথে আল্লাহ ফকরাবুল আলম জান্নাতে যেন স্থান আমাদেরকে দান করেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফির দোষ যেন নসিব করেন সিদ্দিকিনদের সাথে সোহাদার সাথে আম্বিয়াদের সাথে সলেহীন নেক লোকদের সাথে সাহাবাইকেরা কেরাম তাবেইনদের সাথে আইমাই কেরামদের সাথে এই উম্মতের নেক লোকদের সাথে আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাত দান করেন আমাদের বাপদাদা পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা মমিন মমিনাত তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদের উপর রহম করেন তাদের গুনা খাতা যেন মাফ করে দেন যারা দুনিয়াতে রয়েছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়তের উপর কায়েম যেন রাখেন যারা নাবালক হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ দিনের উপর কায়েম যেন রাখেন দিনের দিনের শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করেন এবং দিনের প্রতি চলার তৌফিক দান করেন সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন আল্লাহ পাক আমাদের দুনিয়া যেন বরকত দান করেন সুবহান রব্বিকা রব্বুল ইজাতাম্মা ও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল